মাশরুক রহমতুল্লাহ আলাহি হতে বর্ণিত যে আবদুল্লাহ ইবনু আমর রদিল্লাহ তাল্লাহ্ন এর মজলিসে আবদুল্লাহ ইবনু মাসুদ রদিল্লাহ তাল্লাহ্ন এর আলোচনা হচ্ছিল তখন তিনি বললেন তিনি সেই ব্যক্তি যাকে নবী সাল্লাহ সাল্লাম এর বক্তব্য শোনার পর হতে আমি খুব ভালোবাসি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কোরআন শিক্ষা করো চারজনের নিকট থেকে আবদুল্লাহ ইবনু মাসুদ সর্বপ্রথম তিনি এ নামটি বললেন সালিম যে আবু হুজাইফার আজাদকৃত গোলাম মুওয়াজ ইবনু জাবাল ও উবাই ইবনু কাব রদিল্লাহ আল্লাহ